কর্তা আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তো অবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের পালন কর্তা আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য ইন الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون যারা কাফির তাদেরকে উচ্চ স্বরে বলা হবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এ ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল যখন তোমাদেরকে ইমান আনতে বলা হয়েছিল অতপর তোমরা কুফরি করেছিলে قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل তারা বলবে হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন এখন আমাদের অপরাধ স্বীকার করছি অতপর এখনো নিষ্কৃতির কোনো উপায় আছে কি ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير তোমাদের এ বিপদ এ কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে আর যখন তার সাথে শরিককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে এখন আদেশ তাই যা আল্লাহ করবেন যিনি সর্বোচ্চ মহান هو الذي يريكم آياته وينزل لكم من السماء তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন রুজি চিন্তা ভাবনা তারাই করে যারা আল্লাহর দিকে রুজু থাকে অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকো যদিও কাফিরা তা অপছন্দ করে رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী আরসের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন যাতে সে সাক্ষাৎ দিন সম্পর্কে সকলকে সতর্ক করে লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেদিন তারা বের হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না আজ রাজত্ব কার এক প্রবল পরাক্রান্ত আল্লাহর اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب আজ প্রত্যেকেই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 তার আনিত বিষয়ে সন্দেহই পোষণ করতে অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রাসুল রূপে পাঠাবেন না এমনিভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারী সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন